আমি আবারও বলছি আমরা কোন রাজনৈতিক দলের বিরোধী নই আমরা আমাদের জীবনের আমাদের দেহের প্রতিটি রক্তের কণার চেয়ে কোরআনকে বেশি ভালোবাসি আমরা আমাদের শরীরের প্রতিটি রক্তের কোনার চেয়েও নবী মোহাম্মদুর রসুল্লাহকে ভালোবাসি নবীজির দিনকে ভালোবাসি মসজিদকে ভালোবাসি মাদ্রাসাকে ভালোবাসি এক মুসলিম ভাই আরেক মুসলিম ভাইকে ভালোবাসি যদি মসজিদের উপরে আঘাত আসে মাদ্রাসায় আঘাত আসে হাট হাজারের হুজুরের উপরে আঘাত আসে বাংলাদেশের কোন ওলামায় কেরামের উপরে আঘাত আসে আমরা তখন ঘরে বসে থাকব না ইনশাল্লাহ চিন্তা করতে লাগলো কি ভাই গতকাল আমি বলেছি জেহাদের ডাক আইসা গেছে প্রস্তুত হইয়া যান মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে রাখেন আমি প্রতিদিন ঢাকা থেকে বাহির হওয়ার সময় আমার দেড় বৎসরের মেয়ের কপালে চুমু দিয়ে বলি হয়তো এটাই শেষ দেখা হতে পারে আপনাদেরকেও বলি প্রস্তুত হয়ে থাকুন কি ভাই ঠিক নেবে ঠিক গতকাল আমি বলেছি নবীজি স্বপ্ন দেখেছিলেন খানায় কাবা গেলেন সাহাবায় কেরামকে নিয়ে তাওয়াফ করলেন জিয়ারত করলেন সাই করলেন কোরবানি করলেন মাথার চুল কাটতেছেন কারো চাঁচতেছেন নবীজি সাহাবা একরামকে স্বপ্ন বলার পরে বললেন নবীজির স্বপ্ন সত্য চলুন আমরা রওনা হয়ে যাই হোদায় বিয়া নামক জায়গায় যাওয়ার পরে বাধাপ্রাপ্ত হলেন সন্ধি হল সন্ধি হওয়ার পরে সন্ধি হওয়ার পরে মক্কার কাফেররা বললে বা তো আসতে পারবেন না আগামীতে ওমরা কজা কইরা যাবেন কবে আগামী বছর তো নবীজি পরের বছর ওমরা কাজা করলেন তার পরের বছর মক্কা বিজয় করলেন বলেন না ঠিক না বে ঠিক নবীজি বাধাপ্রাপ্ত হলেন হুদায় বিয়ায় পরের বছর করলেন ওমরা কাজা তার পরের বছর করলেন মক্কা বিজয় কিভাবে হয়েছে মক্কাওয়ালাদের সাথে যখন চুক্তি হয়েছে দশ বৎসরের যুদ্ধবিরতি নবীজি এবার পৃথিবীর বিভিন্ন রাজা বাদশাকে পত্র দিলেন বিভিন্ন রাজা বাদশাকে পত্র দিয়ে জানলেন বহির্বিশ্বের রাজা বাদশারা মুসলমান সম্পর্কে কি ধারণা পোষণ করে কি ভাই বলবো নি আমার কথা বহির্বিশ্বের নেতারা তৎকালীন পৃথিবীর পরাশক্তি হল মুলকে ফারেস এবং মুলকে রুম পারস্য সাম্রাজ্য এবং রুম সাম্রাজ্য এই ছাড়া বাকি ছিল ছোটখাটো রাষ্ট্র নবীজি বিভিন্ন রাষ্ট্রপতিদের কাছে পত্র দিয়ে জানতে চাইলেন যে তাদের মতামত কি তারা কোনো ইসলামের উপরে আঘাত করার সম্ভাবনা আছে কিনা নবীজি একটি পত্র পাঠালেন পারস্যের রাজা খসরু পারভেজের কাছে ইসলামের দাওয়াত দিয়া খসরু পারভেজ নবীজির ছিটিকে টুকরা টুকরা করে ছিঁড়ে ফেললো নিক্ষেপ করলো পদধূলিত করলো খসরু পারবেস তার অধ্যুষিত এলাকা ছিল ইয়ামন ইয়ামনের রাজা ছিল বাজান ইয়ামনের গভর্নর ছিল বাজান বাজানকে বলল তুমি এক্ষুনি সৈন্য পাঠিয়ে দাও মোহাম্মদ নামক যেই ব্যক্তিটি নবুয়তের দাবি করে তাকে গ্রেফতার করে আমার দরবারে নিয়ে আসো এই কাজের জন্য দায়িত্ব দেওয়া হইল যাকে তার নাম হলো সিফির সে বাজানের দরবারে আসলো সৈন্য নিয়ে মদিনায় আসলো নবীজি তাদেরকে খুব সম্মান করলেন ইজ্জত করলেন সাহাবা একরামকে বললো তাদেরকে মেহমান খানায় নিয়ে যাও মেহমানদারি করো তাদেরকে বললেন তোমাদের সাথে চূড়ান্ত কথা হবে আগামীকাল তোমাদের সাথে চূড়ান্ত কথা হবে আগামীকাল আগামীকাল যখন আসলো তারা দরবারে আসার সাথে সাথে নবীজি মুসকি হেসে দিলেন নবীজি বললেন তোমরা কি জন্য না আসছিলা কেন আবার বলতে হবে নাকি কাল বলছি না আবার বলো না আমরা আপনাকে গ্রেফতার করে নিয়ে যেতে এসেছি মদিনা ছোট্ট একটি রাষ্ট্র পারস্য সাম্রাজ্য আমরা আমাদের সাথে যদি চলে যান বাজানের গভর্নর বলেছে আপনার জীবনের জীবন ভিক্ষাছে খসরু পারভেজের কাছে সুপারিশ করবে আর যদি আমাদের সাথে চলে না যান তাহলে মদিনায় আক্রমণ করে আপনাকে সহ সকল মদিনাবাসীদেরকে কচু কাটা করা হবে কোনটা করবেন ভেবে দেখুন নবীজি বললেন কোন বাদশার আদেশের কথা বলছো কেন খসরু পারভেজ খসরু পারভেজ তো গতকাল রাত নিহত হয়েছে বাদশাহ যেহেতু নিহত বাদশার ফরমানও নিহত নতুন বাদশাহ হয়েছে তার ছেলে শেরওয়া এবং শেরওয়া আপন হাতে পিতাকে হত্যা করেছে তারা অবাক হয়ে গেল টেলিফোন নাই মোবাইল নাই টেলিগ্রাফ নাই কিছুই নাই এখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই কথা বলছে আসলে কি শেরোয়া কিন্তু এই অভিযানের পক্ষে ছিল না সত্যি যদি শেরোয়া এখন রাজা হয়ে গিয়ে থাকে আর আমরা মোহাম্মদ রসুল্লাহকে গ্রেফতার করি তাহলে আমাদের মাথা যাবে তারা তাড়াতাড়ি চলে গেল ইয়ামনের ইয়ামনের মধ্যে তারা যখন ইয়ামনে পৌঁছল ঠিক সেই দিনেই পার্শ্ব থেকে শেরোয়ার প্রতিদিনই আসলো প্রতিনিধি আসলো ইয়ামনে বাজানের কাছে এই হুকুমকে রহিত করার জন্য যে মোহাম্মদ রসুল্লাহকে গ্রেফতারে যে আদেশ দেওয়া হলো সে আদেশ প্রত্যাহার করা হলো দোনো গ্রুপ একই দিনে ইয়ামনে আসা পৌঁছলো এই গ্রুপ খবর নিয়ে জানলো যেই মুহূর্তের কথা যেই রাতের কথা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছিলেন ঠিক সেই মুহূর্তে সেই রাতেই ওই খসরু বারবেজকে হত্যা করা হয়েছে যে প্রধান সেনাপতি ছিল দায়িত্বশীল ছিল সিভির সে বলল যেই নবী এত সুন্দর ভবিষ্যৎবাণী করে দিতে পারল সেই নবীর আদর্শ থেকে দূরে থেকে ফারিসে ফিরে যাওয়া ঠিক হবে না আমি পারস্যে যাব না আমি মদিনায় যাইতেছি সে মদিনায় এসে মুসলমান হয়ে গেল সে মদিনায় এসে মুসলমান হয়ে গেল আর বাজানের কাছে নবীজি পত্র পাঠিয়েছেন ও ইয়মনের গভর্নর বাজান তুমি যদি মুসলমান হয়ে যাও তোমাকে এমনের গভর্নর পদেই বহাল করা হবে আর যদি তুমি মুসলমান না হয়ে যাও ওই দিন বেশি দূরে নয় যেই দিন পারস্য টুকরা টুকরা হয়ে যাবে পুরা পারস্য মুসলমানদের হাতে চলে আসবে কোনটা করবা চিন্তা করে দেখো বাজান চিন্তা করলো নবীজির এই ভবিষ্যৎবাণী যেহেতু সত্য হয়েছে ভবিষ্যতে ফারস্য মুসলমানদের হাতে চলে যাবে টুকরা টুকরো হয়ে যাবে এটাও সত্য হবে অতএব আমাকেও বলা হয়েছে গভর্নর পদে বহাল রাখা হবে মুসলমান হওয়াটা ইসরায়ী হবে ওই বাজানো কালিমা পড়ে মুসলমান হয়ে গেল এখন কি হইল ফারস্য থেকে মুসলমান রানীরা পথ বিশ্বের পরাশক্তি পারস্য থেকে মদিনায় কোনো আক্রমণের সম্ভাবনা আপাতত নাই এবার নবীজি কাইসারে রুম রুমের বাদশার কাছে পত্র পাঠাইলেন রুমের বাদশাহ নবীজির পত্র পেয়ে বুকে লাগাইলেন চুমু দিলেন নেতৃস্থানীয় খ্রিস্টানদেরকে ডাকলেন রোমের বাদশাহ মন্ত্রী মিনিস্টারদেরকে ডাকলেন দায়কা বললেন আমরা যেই নবীর অপেক্ষা করতেছিলাম আমাদের নবী যিশু যেই নবীর প্রতিশ্রুতি দিয়েছিলেন ইঞ্জিল কিতাবে যেই নবীর কথা আমরা পেয়েছিলাম সেই নবীর আবির্ভাব হয়ে গিয়েছে দেখো আমার কাছে পত্র এসে গিয়েছে অতএব তোমরা আমাকে পরামর্শ দাও আসো সদল বলে সবাই মিলে কালিমা পড়ে মুসলমান হয়ে যাই সেই নবীর আদর্শের অনুসারী হয়ে যাই এই ঘোষণা দেওয়ার পরে তারা বিদ্রুপ করলো দরবারের লোকেরা যে হ্যাঁ বিদেশ থেকে একটা পত্র আসলো সেই পত্রের আলোকেই আমরা সধর্ম ছেড়ে দেব আমাদের নবীর ধর্ম ছেড়ে দিব এটা কখনো হতে পারে না আমরা এটা কখনো মানতে পারি না বাদশাহ চিন্তা করছে বাপরে বাপ আমি তো মনে করছিলাম সবাই বুঝে মাইনা নেবে এরা তো মানতেছে না বাদশাহ রাজত্ব রক্ষার জন্য কথা ঘুরাইয়া দিলেন আমি তোমাদেরকে পরীক্ষা করেছি বিদেশ থেকে যদি কোনো চিঠি আসে তোমরা সেই চিঠি পাইয়া কি সেই ধর্ম গ্রহণ করো না স্বধর্মের উপরে অটল থাকো মাশাল্লাহ তোমরা তো স্বধর্মের উপরে ইমান মজবুত আছে আমাদেরকে কেউ আর বিধর্মী বানাইতে পারবে না ঠিক আছে ঠিক আছে সবাই বলতেছে এই না কথা তো বাদশাহ কথা ঘুরাইয়া দিয়া রাজা রাজত্ব রক্ষা করলেন আর পত্রবাহক দাহিয়া কলবিকে গোপনে ডেকে নিয়ে বললেন রাজত্ব হারাবার ভয় যদি না থাকতো আমি প্রকাশ্যে কালিমা পড়তাম তুমি এই পত্র নিয়ে রোমের সবচাইতে বড় গির্জা জাতীয় চার্চ জাগাতির রোমির কাছে যাও তার কাছে এই পত্র দিলে সে খ্রিস্ট জগৎকে বুঝাবে দুনিয়ার খ্রিস্টানরা তার কথা শুনবে মুসলমান হওয়ার একটা সম্ভাবনা থাকবে জাগাতিরের উমির কাছে যখন এই পত্র নিয়ে যাওয়া হলো জাগাতিরের উমি এই পত্র পাইয়া বুকে লাগাইতেছে চুমু দিতেছে কোপালে লাগাইতেছে আর বলতেছে ও খ্রিস্টান পাদ্রীরা ও খ্রিস্টান ধর্মগুরুরা ও খ্রিস্টানের আস গির্জায় আস গির্জায় আস আমরা যার অপেক্ষা করতেছিলাম যেই নবীর অপেক্ষা করতেছিলাম সেই নবীর পত্র এসে গিয়েছে সেই নবীর পক্ষ থেকে দিনের দাও হাতে এসে গিয়েছে আসো সবাই মুসলমান হয়ে যাই আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু রসুল সে কালিমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার সাথে সাথে খ্রিস্টানরা তার উপরে ঝাঁপিয়ে পড়ল এবং তাকে হত্যা করে ফেললো শহীদ করে দিল কোন রকমের দাহিয়ায় কলবি নবীজির পত্রকে উদ্ধার করে ওই কায়সরে রুমের কাছে চলে গেল রোম বাদশাহ বলছে আমিও কালিমা পড়তাম কিন্তু আমার বয়স ছিল জাগাতির রুমির মতো আমাকেও না জানি হত্যা করা হয় তাহলে বাদশার এই ভূমিকার দ্বারায় বুঝে গেল বাদশাহ মুসলমান হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত ছিল একমাত্র রাজত্ব হারাবার ভয়ে মুসলমান হয় নাই অতএব কাইসরের রুমের পক্ষ থেকেও মদিনায় আক্রমণের সম্ভাবনা নাই আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাসির কাছে পত্র পাঠাইলো পত্র পাওয়ার সাথে সাথে সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল মিশরের বাদশার কাছে পত্র পাঠাইলো সে পত্র বেয়ে মুসলমান হয়ে গেল মুলকে শামের বাদশার কাছে পত্র পাঠাইলো সে পত্রকে ছিঁড়ে ফেললো পত্রবাহককে হত্যা করলো এবং এক লক্ষ সৈন্য জোগাড় করলো মুসলমানদের বিরুদ্ধে আক্রমণ করার জন্য নবীজি সাল্লাম তিন হাজার সাহাবা কেরামের লস্করকে পাঠাইলেন হজরতে জাহিদ হারসাকে প্রধান সেনাপতি বানাইলেন সে শহীদ হয়ে গেলে সেনাপতি হবে জাফরে তৈয়ার জাফর ইবনে তালেব সে শহীদ হয়ে গেলে সেনাপতি হবে আবদুল্লাহ রওয়াহা সে শহীদ হয়ে গেলে সেনাপতি তোমরা বানিয়ে আনিবা মাত্র তিন হাজার সাহাবাই কেরাম এক লক্ষ ওই সৈন্যকে পরাজিত করেছে তারা পরাজিত হয়ে পলায়ন করে চলে গেল তাহলে বোঝা গেল ফারেশ্বর থেকে আক্রমণের সম্ভাবনা নাই রোম থেকে আক্রমণের সম্ভাবনা নাই মূলকে শাম আক্রমণ করতে চেয়েছিল এক লক্ষ সৈন্য আসা তিন হাজার সৈন্যের কাছে পরাজিত হয়ে তাদের মনোবল ভঙ্গে গিয়েছে এবার পৃথিবীর কোন দেশ থেকে মুসলমানদের উপরে আক্রমণের কোনো সম্ভাবনা নাই এই সুযোগে নবীজি দশ হাজার সাহাবায় কেরামকে নিয়ে পরের বছর অর্থাৎ অষ্টম হিজড়িতে বিনা বাদায় মক্কা বিজয় করে ফেলেছেন ঠিক না ঠিক গত বছর হাটাজারির মহতমিম সাহেব তার দিলে স্বপ্ন জাগ্রত হয়েছে বাংলার বাংলার জমিনে ইসলাম হেফাজতের জন্য মসজিদ হেফাজতের জন্য মাদ্রাসা হেফাজতের জন্য ময়দানে আসা দরকার তিনি ময়দানে নামলেন লাল দিঘির ময়দানে সমাবেশ ডাকলেন তাকে ওই হুদাই বিয়ার বাজার মতো অক্সিজেনের এখানে বালুসারার এখানে বাধা দেওয়া হয়েছে তারপরে ফিরে চলে আসলেন সন্ধি হইল মাদ্রাসায় সন্ধি হইল বঙ্গভবনে ঠিক না ঠিক এর পরের বছর হাটহাজারির মতমিম সাহেব ওমরাজ কাজা করলেন গত তিরিশ এবং একত্রিশে ডিসেম্বর ঠিক না ঠিক ঠিক এই উমরার মধ্যে এই উমরাতুল কজার মধ্যে চরমনার পীর সাহেব যিনি লক্ষ লক্ষ মুড়িদের নেতৃত্ব দেন তিনি এসেছেন বাংলাদেশের প্রখ্যাত ওলামায় কেরাম এসেছেন আপনারা খবর নিয়ে দেখবেন বোলাতে তার পাঁচ লক্ষ লোকের সমাবেশ হয়েছে এই এক বছরের মধ্যে তাম বাংলাদেশের মধ্যে আনাসে কানাসে প্রতিটি জেলায় জেলায় প্রতিটি থানায় থানায় প্রতিটি ইউনিয়নে ইউনিয়নে ইউনিয়নে এবং ওয়ার্ডে ওয়ার্ডে ফোজালায় হাটহাজারি ফোটালা ফোজালায় আউলাদ রসুলের খলিফা তারা কাজ করবে এক বছরে পরিবেশ তৈরি করবে আগামী বছর ইনশাল্লাহ বাংলা বিজয় হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি আপনাদের কাছে জানতে চাই ভয় পাইতেছেন বাংলাদেশে তিন লক্ষ মসজিদ আছে আড়াই লক্ষ মসজিদের ইমাম কৌমি মাদ্রাসার ওলামায় কেরাম বাংলাদেশে নুরানি মাদ্রাসা সহ চল্লিশ হাজারের উপরে মাদ্রাসা আছে হাট হাজারি মহতমিম সাহেব যদি এগিয়ে যান বাংলাদেশের তিন লক্ষ মসজিদ থেকে নারায় তকবির আসবে চল্লিশ হাজার মাদ্রাসা থেকে নারায় তকবীরের ধ্বনি উচ্চারিত হবে এখানে অনেক আওয়ামরা আছেন আমি জিজ্ঞাসা করতে চাই আপনারা আমাদের সাথে আসেন যে নাই আজ হাটাদারি থেকে লেখাপড়া করে লন্ডনে মাদ্রাসা করেছে আমেরিকায় মাদ্রাসা করেছে আমাদের ভাই বন্ধু মাহমুদুল হাসান আজহারি লন্ডনের মধ্যে গির্জা কিনে মসজিদ করেছে মাদ্রাসা করেছে শুধু বাংলাদেশ নয় মহতামিম সাহেব এগিয়ে গেলে তাম দুনিয়া থেকে আওয়াজ উঠবে বাংলার প্রতিটি গড় থেকে আওয়াজ উঠবে ইনশাল্লাহ আমরা পরিষ্কার বলে দিতে চাই আমাদের আন্দোলন কারো তখ্তের বিরুদ্ধে নয় তখ্তের মালিক হয়ে যদি কেউ কোরআন কি স্তব্ধ করতে চায় মসজিদ মাদ্রাসার দিকে চোখ টাঙিয়ে দেখতে চায় সেই চোখ আমরা উপড়ে ফেলবো ইনশাল্লাহ আমরা জেলকে ভয় করি না জুলুম অত্যাচারকে ভয় করি না প্রয়োজনে বিবিকে বিধবা করব সন্তানকে এতিম করব জেল কাটব বুলেট বুকে নেব তরবারির আঘাত গলায় নেব শরীরের প্রতিটি রক্ত বিন্দু আমরা দেব আটাচারের মহতমিম সাহেবের ডানে বামে সামনে পিছন সামনে এবং পিছনে সাহবাই কেরাম নবীর চারপাশে যেভাবে ছিল কোথার কসম বাংলাদেশের লক্ষ্য লক্ষ ওলামায় কেরাম চারপাশে থাকবে এই আন্দোলনকে দুনিয়ার কোন মুনাফেক কোন শক্তি নিস্তব্ধ করতে পারবে না ইনশাআল্লাহ চলো ছবি চলো আমরা তোমার আজকের এই আলোচনার পরে আমরা আশা করবো কোরআন বিরোধী পর্দা বিরোধী কোরআন বিরোধী যে শিক্ষা নীতি প্রণীত হয়েছে আশ্চর্য লাগে প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছেন এই শিক্ষানীতিতে ধর্মকেও অগ্রাধিকার দেওয়া হয়েছে এক ভদ্রলোক টিভির টকশোতে বলতেছে যেখানে প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছে ধর্মকে অগ্রাধিকার দেওয়া হয়েছে তারপরেও এক শ্রেণীর মানুষ বলতেছে ধর্মকে শিক্ষানীতি থেকে বাদ দেওয়া হয়েছে এটা কেমন কথা শিক্ষানীতি শুরু থেকে শেষ পর্যন্ত আমি পড়েছি আমি আপনাদেরকে বলবো প্রতিটি স্কুলে কলেজে মাদ্রাসায় কমি মাদ্রাসা না সরকারি মাদ্রাসায় শিক্ষানীতি আছে পড়ে দেখুন প্রথম কলামটি হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিতীয় কলামটি হলো শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রথম প্রধানমন্ত্রীর কলাম এবং শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এই দুইটি কলাম পড়ে বুঝার উপায় নাই মুসলিম দেশের কোন মুসলিম প্রধানমন্ত্রী অথবা কোন মুসলিম শিক্ষামন্ত্রী এই কলামগুলো লিখেছে এটা বুঝারে কোনো উপায় নাই সংসদে দাঁড়াইয়া বললে কি হবে তারপরে আপনি আসুন সেখানে কোথাও ধর্মকে প্রাধান্য দেওয়া হয় নাই কাগজে কলমে প্রাধান্য দেওয়া হয় নাই বক্তৃতায় প্রাধান্য দিলে কোনো লাভ হবে আপনাকে আমি বলি মনে করুন একজন একটি বই লিখেছে সুচির মধ্যে আছে কালিমা নামাজ রোজা হজ জাকাত তার অর্থ কি এই বইয়ের মধ্যে এই পাঁচটি বিষয় পাওয়া যাবে আপনি যখন বইটি খুললেন দেখা গেল কালিমার কোনো আলোচনায় নাই পুরা বইতে তাহলে সূচিতে যে লেখা হয়েছে কালিমা নামাজ রোজা হজ জাকাত সূচিতে থাকার কারণে বইয়ের ভিতরে না থাকার কারণে এই শিক্ষানীতিতে এই বইতে কালিমা থাকলো না বাদ পড়লো আপনি বক্তৃতায় বলবেন শিক্ষা ধর্ম শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে আর শিক্ষানীতি শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে দেখা যায় কোথাও ধর্মকে অগ্রাধিকার দেওয়া হয় নাই কোথাও ধর্ম শিক্ষাকে বাধ্যতামূলক করা হয় নাই কোথাও ধর্ম শিক্ষাকে উৎসাহিত করা হয় নাই কোথাও ধর্মীয় শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হয় নাই তাহলে কিভাবে ধর্মকে আপনারা অগ্রাধিকার দিলেন এটা তো হাওয়াই মোলার মতো হলো এটা তো ধোকাবাজি করা হইল প্রতারণা করা হইল ওই শিক্ষিত সমাজ মনে করেছে টেলিভিশনের পর্দায় দাঁড়িয়ে শিক্ষানীতিকে ধর্ম রাখা শিক্ষানীতিতে ধর্ম রাখা হয়েছে এই কথা বললেই জাতি মেনে নিবে আসলেই ধর্ম রাখা হয়েছে আমরা এত বোকা নয় আমরা পড়তে জানি আমরা শিক্ষানীতি পড়েছি আপনারা ধর্ম রাখেন নাই ধর্ম শিক্ষাকে যদি বাংলাদেশের শিক্ষানীতিতে প্রাধান্য দেওয়া না হয় মনে রাখবেন এই শিক্ষানীতি চলবে না এই শিক্ষানীতি যারা প্রণয়ন করেছে তারাও এই জমিনে চলবে না হবে শামীম মোহাম্মদ আফজল বাংলার পনেরো কোটি তৌহিদি জনতার দিলে আঘাত দেওয়ার পরেও বড় আফসুস লাগে আওয়ামী লীগের ভাইয়েরা যুবলীগ ছাত্রলীগের ভাইয়েরা আপনাদের বিবেককে প্রশ্ন করুন বাংলাদেশের প্রতিটি অঞ্চলে প্রতিটি গ্রামে মসজিদ আছে না নাই আমি আপনাদের কাছে জানতে চাই আপনাদের কোন মহল্লার ইমাম আমেরিকার কোনো উলঙ্গ মহিলার সাথে যদি হ্যান্ডশিপ করে নামাজ পড়বেন তার পিছনে তাহলে ইসলামিক ফাউন্ডেশনের ডিজি হয়ে সে যদি আমেরিকার মহিলার সাথে হ্যান্ডশিপ করে মোসাফেহা করে তার বিরুদ্ধে বললে কেন আপনারা খেপে যান এই দাবি সকলের হওয়া উচিত দলমত নির্বিশেষে আমরা তো বলি না প্রধানমন্ত্রী গদি সাইরা দাও আমরা বলতেছি প্রধানমন্ত্রীতে কথা বলে নাই নাকি প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে আলেম আমাদের প্রতি শ্রদ্ধা আছে হাটহাজারির মহতমিম সাহেবকে বঙ্গভবনে ডেকে নিয়ে মেহমানদারি করেছে আমরা বলেছি যেই বিয়াদবেরা এই বিহাদবি করে তাদেরকে বহিষ্কার করো শামীম মোহাম্মদ আব্দুলকে বহিষ্কার করো আইন মন্ত্রীকে বহিষ্কার করো আইন প্রতিমন্ত্রীকে বহিষ্কার করো বাণিজ্য মন্ত্রীকে বহিষ্কার করো স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে বহিষ্কার করো মক্কার কাফেররা চিন্তা করলো আমরা জুলুম করে হয়রান হয়ে যাই এরা অত্যাচারিত হয়ে নির্যাতিত হয়ে ক্লান্ত হয় না কারণটা কি মোহাম্মদুর রসুল্লাহ কি ঢুকাইয়া দিলেন ওলিদ ইবনে মগিরার নেতৃত্বে বৈঠক হলো চিন্তা গবেষণা করে দেখা গেল আর কিছুই নয় মোহাম্মদুর রসুল্লাহ কোরআন ঢুকাইয়া দিতেছে ভিতরে কি ঢুকাইতেছে কোরআন ঢুকাইতেছে এবার সিদ্ধান্ত করল ওয়াকাল কাফারু ওয়াকাল কাফারু কাফেরা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত করল লা কোরআন আজকের পরে কে কোরআন শুনতে পারবে না কোরআনের কোনো মাহফিল হইতে দেওয়া যাবে না কোরআনের মাহফিল সেখানে যেখানেই হবে সেখানেই গোলমাইল করা হবে সেখানেই হট্টগোল করা হবে যাতে কোরআনের মাহফিল হতে না পারে যাতে কোরআনের চর্চা হতে না পারে যাতে কোরআনের প্রতি আকৃষ্ট হয়ে মানুষ ইসলাম গ্রহণ করে মুসলমানের সংখ্যা সংখ্যা বাড়তে না পারে এই সিদ্ধান্ত ওই আবু জাহিল করেছিল দেড় হাজার বছর আগে বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানরা মুসলিম কিছু রাছা বাচ্চাকে শিখাইয়া দিতেছে মুসলমানদেরকে যদি পরাজিত করতে হয় মুসলমানদের থেকে কোরআন সরাইতে হবে এই জন্য শিক্ষানীতি থেকে রাষ্ট্রীয় ধর্মনীতি থেকে কোরআনকে বাদ দেওয়ার চক্রান্ত চলতেছে ঠিক নেবে ঠিক সত্তর বছর ছিল কমিউনিস্টের শাসন সমাজতন্ত্রের শাসন বাইরের মেহমানরা ওখানে আছেন অস্ট্রেলিয়াতে উনিশশো সালে তাবলিক জামাত গিয়েছে যাওয়ার পরে দেখলো মনে করছে কোনো মুসলমান তো এখানে থাকার কথা নয় সত্তর বছর পর্যন্ত আরবি লিখা কোনো কাগজের টুকরা সাথে রাখা পর্যন্ত নিষেধ ওমা দেখা যাচ্ছে হাফেজ কোরআন ও প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের বন্ধুরা আমি ব্যক্তিগতভাবে আওয়ামী লীগকে পছন্দ করি আমার নাম মুজিবুর রহমান না আপনারা তো আমার বয়ান শুনেন আমি মাঝে শেখ হাসিনার বয়ানও শুনি কত সুন্দর বক্তব্য ভাইয়ের আমার আমাদের মার্কা নৌকা নু আলাইসাল্লাম থেকে নিয়েছি হজরত নূ আলাইহিসাল্লাম সমাজের সভ্য মানুষগুলোকে রক্ষা করার জন্য বাঁচিয়ে রাখার জন্য কিস্তি তৈরি করেছেন আমরাও কিস্তি নিলাম বাংলাদেশের ভালো মানুষগুলোকে কিস্তি দিয়ে রক্ষা করব কত সুন্দর ওয়াজ একেবারে কোরআন দিয়ে কিন্তু কিছু লোক কিছু লোকে যে কোরআন বিরোধিতা করতেছে সেটা হলো সবচেয়ে বড় কথা দেখা যাচ্ছে হাফেজে কোরআন মুফতি মহাদ্দেশ কিরে তোমরা আসলে কোথার থেকে করে প্রকাশ্যে অস্ট্রেলিয়া মসজিদ নাই মাদ্রাসা নাই মুসলমানদের বাড়ি রান্ডার গ্রাউন্ডে প্রতিটি বাড়ি মাদ্রাসা প্রতিটি ঘর মসজিদ প্রতিটি বাড়ি মসজিদ প্রতিটি বাড়ি মাদ্রাসা শুধু আমরা নয় এই অস্ট্রেলিয়ার মধ্যে বিতর্কত ভাবে হাজার হাজার হাফেজ কোরআন আছে হাজার হাজার ওলামাই কেরাম আছে হাজার হাজার বুখারির দরস দিতে পারে এরকম ওলামাই কেরাম আছে ও আওয়ামী লীগের বাইরে ও প্রধানমন্ত্রী ও বিএমপির বাইরা ও জাতি বাটির বাইরা কোন সরকার কোন শক্তি কোরআন দমাইতে পারবে না কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহর হাতে কার হাতে সায়েন্স বিজ্ঞানের যুগে যেই যুগে অমুসলিমরা আবিষ্কার করে বলতেছে মুসলমানদের কোরআনে কোনো ভুল নাই সেই যুগে মুসলিম রাষ্ট্রপতি হয়ে মুসলিম দেশের ক্ষমতাসীন হয়ে কোরআন বিরোধী অবস্থান করে এটা বড় আশ্চর্যের বিষয় ঠিক নেবে ঠিক সাহিত্য কবিতার মাধ্যমে প্রমাণ হয়েছে কোরআন সত্য কিতাব ঠিক যাবে ঠিক তারপরে আসলো পৃথিবীতে বিজ্ঞানের যোগ কিসের যোগ কোরআন বিজ্ঞানের বই নয় তবুও পৃথিবীতে আইসা গেল বিজ্ঞান কোরআন বলতেছে বিজ্ঞান দিয়ে পরীক্ষা করা কোরআন পাশ হবে ফেল হবে না কথা বলেন না তোমরা বিজ্ঞান চর্চা করো সর্বক্ষেত্রে বিজ্ঞান বিজ্ঞান করো ঠিক আছে তোমাদের বিজ্ঞান দিয়াই কোরআনকে পরীক্ষা করো কোরআন বিজ্ঞানের মোকাবেলায় পাশ হবে ফেল হবে না তোমরা বিজ্ঞানিকরা বিভিন্ন তথ্য প্রযুক্তি দিয়ে আবিষ্কার করেছ সূর্য স্থির পৃথিবী ঘুরে আবার কয়েকদিন পরে বলেছ না পৃথিবী স্থির সূর্য ঘুরে কোরআন বলেছে কুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন তোমরা এখন বলছো কোরআনের কথাই ঠিক সূর্য ঘুরে পৃথিবী ঘুরে চাঁদ ঘুরে প্রতিটি গ্রহ উপগ্রহ আপন আপন কক্ষপথে ঘুরে তোমরা বিভিন্ন তথ্য প্রযুক্তি দিয়ে এই কথা বলেছে এখন কোরআন এই কথা বলেছে দেড় হাজার বছর আগে বিগ ব্যাংক পৃথিবীর সৃষ্টি কিভাবে হয়েছে পৃথিবী এক বিন্দু ছিল বিস্ফোরিত হয়ে আসমান জমিন আলাদা হয়েছে তোমরা এটা বলতেছে এখন কোরআন এই কথা বলেছে দেড় হাজার বছর আগে আল্লাহ পাক বলে আসমান জমিন একত্রে মিলিত অবস্থায় ছিল আমি সম্প্রসারিত করেছি কোরআন এই বিজ্ঞানিক তথ্য আছে না নাই তোমরা এটা আবিষ্কার করেছে এখন আর কোরআন এই কথা বলেছে দেড় হাজার বছর আগে ওলামায় খেরাম মাতৃগর্ভে মানুষ সৃষ্টির যে আয়াতগুলো আছে এই আয়াতগুলো নিয়ে থাইল্যান্ডের একজন বিজ্ঞানিক তাগা তাগা তাগা দাসন তার কাছে গেল জায়া বলল মিলে দেখেন তো মিলে কিনা সে বলে আমার মনে হয় আজ থেকে দেড় হাজার বছর আগে মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কোনো গর্ভবতী নারীর পেট কেটে জরায়ু কেটে ভ্রূণকে পরীক্ষা করেছেন যেরকম দেখতে পেয়েছেন সেই মতে কোরআনের কিছু আয়াত তিনি রচিত করে কোরআনের মধ্যে ঢুকাইয়া দিছেন তাগাদা তাগাদা সন এই কথা বলল তো মুসলিম ওলামা একরাম বললেন মাতৃগর্ভের ভিতরে জরায়ুর ভিতরে মানব সৃষ্টির যে ব্রুনের প্রাথমিক অবস্থা এটা তো খালি চোখে দেখা যায় না এটা দেখতে হলে মাইক্রোস্কোপ লাগে দেড় হাজার বছর আগে তো পৃথিবীতে মাইক্রোস্কোপ আবিষ্কার হয় নাই এখানে সব বুদ্ধিমান মানুষ আপনি কাপড় চিবাইয়া ঝাঁকড়া দিলে যে পানির বিন্দুগুলো বের হয় সুইসের সুইয়ের মাথার মতো এর চেয়ে ছোট হইল মানুষের শুক্র এর চেয়ে ছোট হইল মানুষের কি শুক্র এক কথায় এক ফোঁটা বীর্যের মধ্যে এক ফোঁটা বীর্যের মধ্যে কোটি কোটি শুক্র থাকে একটা ছোট্ট বালিকোনাকে কয়েক কোটি ভাগ করলে যত ছোট হবে তার সে ছোট হলো একটা শুক্র আর নারীর মধ্যে হয় একটা ডিম্ব এই শুক্র আর ডিম্বর সংমিশ্রণে মায়ের জরায়ুর ভিতরে হয় কি নুৎফা <coughs> আলাক তো এটা তো খালি চোখে দেখার প্রশ্নেই উঠে না তো ওলামায় কেরাম বললেন দেড় হাজার বছর আগে মাইক্রোস্কোপও আবিষ্কার হয় নাই এটা খালি চোখে দেখাও যায় নাই তাহলে মোহাম্মদ এই মর্মে আয়াত আবিষ্কার করলেন কিভাবে তখন তাগাদা তাগাসা সন হাইসা দিলেন হাইসা দিয়া বলেন পৃথিবীর প্রথম মাইক্রোস্কোপ সেটা আমি দেখেছি সেটা সাধারণ বস্তুকে তার থেকে দশ গুণ বড় দেখা যায় কয় গুণ বড় দশ গুণ বড় দেখা গেলেও মায়ের গর্বের জরায়ুর ভিতরে ভ্রূণকে শনাক্ত করা সম্ভব নয় যেই মাইক্রোস্কোপ দিয়া সাধারণ কোনো বস্তুকে তার থেকে শত শত গুণ বড় হাজার হাজার গুণ বড় দেখা যায় সেই মাইক্রোস্কোপ দিয়েই শনাক্ত করা সম্ভব সেটা আবিষ্কার হয়েছে এখন দেড় হাজার বছর আগে সেটার কথা আবিষ্কার হওয়া দূরের কথা কেউ কল্পনাও করে নাই তাহলে এখন আপনার মতামত কি এখন বলবো না এর কিছুদিন পরে সৌদি আরবে রিয়াদের মধ্যে একটা মেডিকেল কনফারেন্স হইল আমেরিকার বৈজ্ঞানিক লন্ডনের বৈজ্ঞানিক জার্মানির বৈজ্ঞানিক পৃথিবীর বিভিন্ন দেশের বড় বড় বড় বৈজ্ঞানিকরা আসলো তাগাদা তাগাদা সন সেখানে দাঁড়িয়ে বললেন ও বৈজ্ঞানিকরা জবাব দাও দেড় হাজার বছর আগে যখন মাইক্রোস্কোপ আবিষ্কার হয় নাই মাইক্রোস্কোপের কথা কল্পনাও কেউ করে নাই সেই সময়ের মোহাম্মদুর রসুল্লাহ মাতৃগর্ভের ভিতরে বরুণের কি অবস্থা কিভাবে থাকে এই কথাগুলি তিনি বলতে পারলেন কিভাবে কোরআনের মধ্যে বর্ণনা করতে পারলেন কিভাবে এই বর্ণনাই প্রমাণ করে কোরআন মোহাম্মদ সাল্লামের রচিত কালাম নয় কোরআন সেই খোদা নাজিল করেছেন যেই খোদা মাতৃগর্ভের ভিতরে ভ্রূণকে বিভিন্ন রূপে রূপান্তরিত করেন অতএব বৈজ্ঞানিকেরা তোমরা কোরআন যে আল্লাহর বাণী একথা মানার জন্য মানব সৃষ্টি রহস্যের যে আয়াতগুলো আছে এই আয়াতগুলোই যথেষ্ট আমি তোমাদের সবাইকেও দাওয়াত দিচ্ছি আমিও বলছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সে কালিমা পড়ে সেই মজলিসে মুসলমান হয়ে গেল যে বৈজ্ঞানিকভাবে কোরআন সত্য প্রমাণিত হইল কি হইল না আরো হাজারো তথ্য আছে <coughs> আমি সেই দিকে যেতে চাই না <coughs> এরপরে আসলো কম্পিউটারের যুগ কিসের যুগ এখন বর্তমান পৃথিবীর সবচাইতে আশ্চর্য সর্বলেটেস্ট আবিষ্কার হলো কম্পিউটার ল্যাপটপ কম্পিউটার এক কথা এখন সারা পৃথিবীর সবকিছু নিয়ন্ত্রণ হয় কম্পিউটারের মাধ্যমে এই যে মোবাইল চালান কম্পিউটার বিমান চলে কম্পিউটার গাড়ি দেখা হয় কম্পিউটার নষ্ট হয়ে গেলে শনাক্ত করা হয় কম্পিউটার এক কথায় কম্পিউটার আমেরিকাতে একটি কম্পিউটার আছে এক টন ওজন যেটাকে বলা হয়তো পৃথিবীর সুপার কম্পিউটার গত কয়েক মাস আগে এর চেয়ে বড় কম্পিউটার আবিষ্কার করেছে চীনারা আমেরিকার কম্পিউটার বৈজ্ঞানিকেরা তাদের কম্পিউটারে কোরআন দিয়ে পরীক্ষা করলো কোরআন সাহিত্য কবিতার মাধ্যমে বিজয়ী হয়েছে বৈজ্ঞানিক তথ্যের মাধ্যমে বিজয়ী হয়েছে কম্পিউটারে পরীক্ষা করে দেখি কম্পিউটার কি জবাব দেয় আমেরিকার বৈজ্ঞানিকরা আবিষ্কার করেছে আমরা নয় পৃথিবীর কোন মৌলবী নয় কোন মুফতি মহাদেশ নয় যারা কম্পিউটার আবিষ্কার করেছে তারাই কম্পিউটারের ভিতরে কোরআনকে দিয়ে পরীক্ষা করেছে তারা বলেছে বর্তমান পৃথিবীর জনসংখ্যা হলো সাতশো কোটি পৃথিবীর বয়স হলো পাঁচশো কোটি বছর পৃথিবীর বয়স পাঁচশো কোটি বছর পাঁচশো কোটি বছর আগে পৃথিবীতে যদি সাতশো কোটি মানুষ থাকতো পৃথিবীতে মানব বসতি শুরু হয়েছে কত বছর সাড়ে সাত হাজার বছর আদম আলাইসাল্লাম থেকে নিয়ে মহানবী সাল্লাহ সাল্লাম পর্যন্ত সময়সীমা হলো ছয় হাজার একশো পঁচিশ বছর আমার বানানো কথা নয় মেখল মাদ্রাসার থেকে কিতাব বাইর হয়েছে নবী রহমত আল্লামা মুফতি মোহাম্মদ আলী সাহেব মদ্দুজুল্লাহ আলী আমাদের উস্তাদে মহতারাম এবং সিরতে খাতমুল আম্বিয়া মুফতি মোহাম্মদ শফি সাহেব রহমতুল্লাহ আলাই সেখানে একটু কম বেশি আছে সামান্য এক কথায় ছয় হাজার বছর হইল আদম আলাইসাল্লাম থেকে মহানবী সাল্লাহ আলাইসাল্লাম পর্যন্ত মহানবীর পরে দেড় হাজার বছর তাহলে পৃথিবীতে মানব বসতির বয়স হলো সাড়ে সাত হাজার বছর সাড়ে সাত হাজার বছর আগে পৃথিবীতে কয়জন মানুষ ছিল আদম হাওয়া সাড়ে সাত হাজার বছর আগে পৃথিবীতে সাড়ে সাত হাজার বছর আগে পৃথিবীতে ছিল দুইজন মানুষ আদম এবং হাওয়া কম্পিউটার বৈজ্ঞানিকেরা বলেছে যদি ধরে নেওয়া হয় পাঁচশো কোটি বছর আগে পৃথিবীতে সাতশো কোটি মানুষ ছিল সাতশো কোটি মানুষ যদি পাঁচশো কোটি বছর হায়াত পায়া দিন রাত নিরলসভাবে চেষ্টা করত কোরআনের মতো কোরআন কোন গ্রন্থ রচনা করার জন্য পাঁচশো কোটি বছরে সাতশো কোটি মানুষে মিলে কোরআনে বর্ণিত তথ্য বিজ্ঞান শব্দবিন্যাস কাব্য সাহিত্য এই রকম একটি কিতাবের একশো কোটি ভাগের মাত্র পঁয়ত্রিশ ভাগ রচনা করতে পারত কম্পিউটার বিজ্ঞানীরা বলল পৃথিবীর সাতশো কোটি মানুষ পাঁচশো কোটি বছর হায়াত পাওয়া সম্ভব নয় পঁয়ত্রিশ ভাগও সম্ভব নয় একটি আয়াত সম্ভব নয় কোরআনের শব্দের মতো একটি শব্দ রচনাও করাও পৃথিবীর কোন মানুষের পক্ষে সম্ভব নয় কম্পিউটার বিজ্ঞানীরা চিন্তা করলো কয়েকটা তথ্য তারা পেশ করলো বলবো নেই কোরআন শরীফ একশো চোদ্দটা সুরা কয়টা প্রথম সুরা সুরাতুল ফাতেহা বলা হয় পুরা কোরআন শরীফের মধ্যে যা আছে সুরায় ফাতেহা তার সার সংক্ষেপ সুরায় ফাতেহার মধ্যে যা আছে বিসমিল্লা তার সার সংক্ষেপ বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লার মধ্যে শব্দ হলো চারটা হরফ হলো উনিশটা সুরা মুদাসের তিরিশ নং আয়াতের মধ্যে আছে ওয়ালাইহা তিসাতা আসার তার উপরে উনিশ এই উনিশ কি তার বহু ব্যাখ্যা আছে কম্পিউটার বৈজ্ঞানিকরা উনিশ থেকে একটা তথ্য বের করেছে যে এই উনিশ কি তারা গবেষণা করে দেখলো আল্লাহ পাক বিসমিল্লাকে বলা হয় মোহরুল কোরআন কোরআনের সিল কোরআনের মোহর আর মানুষ যখন কোনো সিটি লেখে প্রতিটি সিটিতে একটা মোহর মারে আল্লাপাক একশো চোদ্দটি সুরাকে বিসমিল্লার মোহর মেরেছেন এক কথা পুরা কোরআন শরীফকে আল্লাহবাক বিসমিল্লার উনিশের ফর্মুলা দিয়া উনিশের অঙ্ক দিয়া এমন ভাবে সজ্জিত করেছেন যেটা আল্লাহ ছাড়া পৃথিবীর কারো পক্ষে সম্ভব নয় কোরআনের প্রথম কোন সুরার আয়াতগুলো নাজিল হয়েছে সুরা আলাক কয়টা আয়াত নাজিল হয়েছে কথা বলেন না পাঁচটা اقرا باسم ربك الذي خلق خلق الانسان من علق اقرا وربك الاكرم الذي علم بالقلم علم الانسان ما لم يعلم এই পাঁচটি আয়াত প্রথম নাজিল হয়েছে এই পাঁচ আয়াতের মধ্যে শব্দ হইল উনিশটা শব্দ কয়টা এই পাঁচ আয়াতের মধ্যে হরফ হইল ছিয়াত্তরটা ছিয়াত্তরকে উনিশ দিয়া বাক করলে নিঃশ্বাসে বাঘ হয়ে যায় এই সুরার প্রথম আয়াত নাজিল হয়েছে পাঁচটি পরের মধ্যে পরে এই সুরাতে আরো আয়াত নাজিল হয়েছে এই চোদ্দটি চোদ্দ আর পাঁচে উনিশ সুরার আয়াত হলো উনিশ প্রথম যে আয়াত নাজিল হয়েছে সেখানে শব্দ উনিশটা হরফ হইল ছিয়াত্তরটা ছিয়াত্তরকে উনিশ দিয়ে বাক করলে নিঃশেষে বাঘ হয়ে যায় পরে আরো চোদ্দ আয়াত নাজিল হয়ে সুরার পুরো আয়াত সংখ্যা হইলে উনিশ এবং কোরআন শরীফের একশো চোদ্দ তেরো বারো এইভাবে গুনে আসলে সুরা আলাক হয় তম সুরা আর নিচের দিক থেকে ছিয়ানব্বই হলো উনিশতম সুরা এর আগে আছে পঁচানব্বইটা সুরা পঁচানব্বইকে উনিশ দিয়ে ভাগ করলে এটাও নিঃশেষে ভাগ হয়ে যায় ইসিম আল্লাহ রহমান রহিম বিসমিল্লার মধ্যে চারটা শব্দ ইসিম শব্দটা কোরআন শরীফের মধ্যে আছে উনিশ বার আল্লাহ শব্দ আছে দুই হাজার ছয়শো আটানব্বই বার রহমান শব্দ আছে সাতানব্বই বার সাতান্ন বার রহিম শব্দ আছে একশত চোদ্দ বার তাহলে উনিশকে উনিশ দিয়ে বাক করলে নিঃশেষে বাঘ হয়ে যায় আল্লাহ শব্দ আছে দুই হাজার ছয়শো আটানব্বই বার দুই হাজার ছয়শো আটানব্বইকে উনিশ দিয়ে বাক করলে নিঃশেষে বাঘ হয়ে যায় রহমান শব্দ আছে সাতান্ন বার সাতান্নকে উনিশ দিয়ে বাক করলে নিঃশেষে বাঘ হয়ে যায় রহিম শব্দ আছে একশত চোদ্দ বার একশো চোদ্দকে উনিশ দিয়ে বাক করলে নিঃশেষে বাঘ হয়ে যায় কোরআন শরীফের সুরা কয়টা একশো তেরো সুরাতে বিসমিল্লা আছে এক সুরাতে বিসমিল্লা নাই তাহলে বিসমিল্লা একবার কমে গেল এই বিসমিল্লার মধ্যে অঙ্ক ফেল হয়ে গেল আল্লাহবাক বলেন না ফেল হবে না সুরা তবাতে বিসমিল্লা নাই তবে সুরা নমলের মধ্যে বিসমিল্লা দুইবার প্রথমে একবার তিরিশ নং আয়াতে আরেকবার হজরত সুলাইমান ইসালাম রানী বিলকিসের কাছে যে পত্র লিখেছেন সেখানে আছে ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম এর অনেক ব্যাখ্যা আছে আমি শুধু কম্পিউটার বিজ্ঞানীরা কোরআনের সততার উপরে যে তথ্যগুলি বলেছে সেগুলি বলছি কোন এলমি ব্যাখ্যার সাথে না মিললে আপনারা আমাকে মাফ করে দেবেন কম্পিউটার বিজ্ঞানীরা বলল কারণ কি কে আল্লাহ সুরা তওবায় না দিয়া সুরা নমলের মাঝখানে কেন ঢুকাইলেন কত আল্লাহ পাক যদি সুরা তবার শুরুতে বিসমিল্লাকে দিতেন তাহলে বিসমিল্লা একশো চোদ্দ বার হইয়া উনিশের অঙ্ক ঠিক থাকতো কিন্তু ইসিম শব্দ একবার কমে যাইত আল্লাহ শব্দ একবার কমে যাইত রহমান শব্দ একবার কমে যাইত রহিম শব্দ একবার কমে যাইত এই চার ক্ষেত্রে বিসমিল্লার উনিশের ফর্মুলাটা ফেল হয়ে যেত এজন্য আল্লাহ পাক সুরা তবার শুরুতে না দিয়া সুরা নমলের মাঝখানে বিসমিল্লা দিয়া বিসমিল্লা একশো চোদ্দ সেই সংখ্যাও ঠিক রেখেছেন ইসিম আল্লাহ রহমান রহিম এটাও ঠিক রেখেছেন বলেন না সুবাহান আল্লাহ আরেকটা তথ্য বলতে চাই আরবি আরফ কয়টা ভাই উনত্রিশটা হরুফে মোকাত্তাত হিসাবে ব্যবহার হয়েছে চোদ্দটা পদ্ধতি হলো চোদ্দটা চোদ্দ যোগ চোদ্দ আটাশ কয় সুরার শুরুতে ব্যবহার হয়েছে উনত্রিশ চূড়ার শুরুতে ব্যবহার হয়েছে চোদ্দ যোগ চোদ্দ যোগ উনত্রিশ সমান সমান সাতান্ন সাতান্নকে উনিশ দিয়া বাঘ করলে নিঃশেষে বাঘ হয়ে যায় বিয়াল্লিশ নম্বর সুরা সুরা এবং পঞ্চাশ নম্বর সুরা হলো কফ এই দুই সুরার মধ্যে আছে কফ অক্ষর এই দুই সুরাতে কফ আছে একশো বায়ান্ন বার একশো বায়ান্নকে উনিশ দিয়া বাঘ করলে নিঃশেষে বাঘ হইয়া যায় এখানে ওলামায় কেরামের কাছে যে তথ্যটা আমি পেশ করতে চাই সুরা কফের বারো তেরো চোদ্দ বারো তেরো চোদ্দ এই তিন আয়াতের মধ্যে কফ অক্ষর আছে চারবার থাকার কথা পাঁচবার আছে কয়বার আর বলেন না জবাব দেন চারবার থাকার কথা কয়বার পাঁচবার কোরআন শরীফের মধ্যে আল্লাহ বা কৌমে লুতকে বুঝাবার জন্য পুরা কোরআন শরীফের মধ্যে বারো বার বলেছেন কৌমে লুত কৌমে লুত কিন্তু সুরা কফের তেরো নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বা কৌমে লুতকে বুঝাবার জন্য কৌমে লুত শব্দ ব্যবহার না করে আল্লাহ পাক বলেছেন ইখওয়ান লুত কৌমে লুতের যে অর্থ ইখওয়ান লুতের সেই একই অর্থ কম্পিউটার বিজ্ঞানীরা বলল আল্লাহ পাক এখানে কৌমে লুত না বলে ইখওয়ান লুত কেন বললেন এখানে যদি কৌম লুত বলতেন কফ একবার বেড়ে যেত আর একবার বেড়ে গেলে উনিশের ফর্মুলাটা ফেল হয়ে যেত এজন্য আল্লাহ পাক অন্য বারো জায়গায় কৌমে লুতকে কৌমে লুত বুঝাইলেও এই আয়াতে ইখওয়ান লুত বুঝাইয়া কফ অক্ষর একবার কম ব্যবহার কইরা ফর্মুলা ঠিক রেখেছে এটা পৃথিবীর কারো পক্ষে সম্ভব নয় একমাত্র আল্লাহর পক্ষেই সম্ভব সুরা মরিয়ম সুরা আরাফ সুরা সাত এই তিন সুরা এসেছে সাত এই তিন সুরার মধ্যে সাদ অক্ষর ব্যবহার হয়েছে একশত চোদ্দ বার একশো চোদ্দ কে উনিশ দিয়া বাক করলে নিঃশেষে বাঘ হয়ে যায় মজার ব্যাপার আছে এখানে আরেকটা এটা বলেই শেষ করব। সুরা আরাফের উনসত্তর নঙ্গায়াত ওলামায় কেরাম হাফেজে কোরআন কেমন কালাম সুরা আরাফের উনসত্তর নঙ্গায়াত এই আয়াতের মধ্যে একটি শব্দ আছে বাস্তাতান সুরা বাকারাতেও আছে বাস্তাতান পুরা কোরআন শরীফের মধ্যে বাস্তাতান শব্দ আছে চারবার অন্য তিন জায়গায় লেখা আছে বাস্তাতান শব্দটা সিন্দিয়া কি দিয়া সিন্দিয়া সুরা বাকারাতে খুলে দেখবেন সিন্ধি এলাকা বাস্তাতান ফিল ইলমি ওয়াল জিসমে হাবিবুল্লাহ মিসবা রহমতুল্লাহ তাফসির করতেন বস্তাবার আলম বস্তাতান ফিল ইলমি ওয়াল জিসমে তিনি রহস্য করে তাফসির করতেন বস্তাবার আলম দেওয়া হয়েছে অন্য জায়গায় বস্তাতান শব্দটা সিন দিয়ে লেখা হয়েছে কিন্তু সুরা আরাফের উনসত্তর নং আয়াতে বস্তাতান শব্দটা লেখা হয়েছে সোয়াদ দিয়া কে লিখেছে জিব্রাইল আলাইসাল্লাম জান্নাতের রেশমি রুমালে করে নবীজির কাছে কোরআনের আয়াত নিয়ে আসতেন নবীজিকে পাঠ করে শুনাইতেন নবীজির মুখস্থ হয়ে যেত নবীজির সে মতে সাহাবায় কেরামকে দিয়ে লেখাইতেন সুরা আরাফের এই আয়াত যখন আসলো জিব্রাইল বলল ইয়া রাসূলুল্লাহ এই দেখুন এই রুমালে কিভাবে লেখা আছে বাস্তাতান শব্দটা এখানে সোয়াদ দিয়ে লেখা হবে তার উপরে একটা ছোট্ট সিন লেখা থাকবে লেখা হবে সোয়াদ দিয়া পড়া হবে সিন দিয়া কথা বোঝা আসতেছে লেখা হবে সোয়াদ দিয়া পড়া হবে সিন্দিয়া দুনিয়ার সকল কোরআন মধ্যে মধ্যে বস্তাতান শব্দটা সোয়াদ দিয়া লেখা আছে সিন দিয়া পড়ার জন্য উপরে একটা সিন দিয়া ইঙ্গিত করা আছে কেন এই নিয়ম করা হলো আল্লাহ জানাইয়া দিলেন বস্তাতর শব্দটা অন্য তিন জায়গার মতো যদি এখানেও সিন দিয়ে লেখা হইতো সোয়াদ অক্ষর একবার কমে যাইত উনিশের ফর্মুলা ফেল হয়ে যেত আমি আল্লাহ এই জায়গায় বস্তাতন শব্দকে সোয়াদ দিয়ে নাজিল করে ফর্মুলাটা ঠিক রাখলাম ও দুনিয়াবাসী কম্পিউটার বিজ্ঞানীর এক সময় আসবে আবিষ্কার করবে বিসমিল্লার উনিশকে দেখে হয়রান হয়ে স্বীকার করবে দুনিয়ার কোনো মানুষ এই কিতাব রচনা করে নাই আল্লাহ এই কিতাব নাজিল করেছে এজন্য আল্লাহ পাক আগের থেকেই কিতাব নাজিল বাতিল করার সময় ফর্মুলা দিয়ে রেখেছেন সর্বশেষ আমি বলতে চাই সাহিত্য কবিতার মাধ্যমে প্রমাণ হয়েছে কোরআন সত্য কিতাব বৈজ্ঞানিক তথ্যের মাধ্যমে প্রমাণ হয়েছে কোরআন সত্য কিতাব আর কম্পিউটার বিজ্ঞানের মাধ্যমে প্রমাণ হয়েছে কোরআন সত্য কিতাব ও প্রধানমন্ত্রী ও বাণিজ্য মন্ত্রী ও সরকারের লোকেরা তোমাদের কি হয়েছে এত সত্য কিতাবের সাথে তোমাদের বিদ্বেষ কেন তোমরা কিতাবের মোকাবেলায় কেন দাঁড়িয়ে গিয়েছ কোথার কসম সর্বশেষ কথা হলো কোরআনের পক্ষে যদি না আসো আল্লাহ তোমাদের বিপক্ষে বিপক্ষে গিয়ে নমরুদ ফেরাউনের পরিণতি তোমাদেরকে করে ছাড়বে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ রবিল আলমিন আলাইকুম ক্যাসেটটি প্রযোজনা ও পরিবেশনা করেছে আল আরব এন্টারপ্রাইজ হাটহাজারি চট্টগ্রাম